নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় মতি ঝিলে মতি আছে শুধু কোনো ঝিল সোনার আছে শুধু ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি রয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় রাজা নেই শাহী নেই রাজশাহী নাম হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম রাজা নেই শাহী নেই রাজশাহী নাম হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম কর্ণফুলের কানে ফুল গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন হয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয়